بسم الله الرحمن الرحيم ألف لام صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به لتنذر به وذكرى للمؤمنين আল্লাহর নামে শুরু যিনি পরম করুণাময় অসীম দয়ালু আলিফ লাম মিম সোয়াদ এটি একটি গ্রন্থ যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে যাতে করে আপনি এর মাধ্যমে ভীতি প্রদর্শন করেন অতএব এটি পৌঁছে দিতে আপনার মনে কোনরূপ সংকীর্ণতা থাকা উচিত নয় আর এটি বিশ্বাসীদের জন্য উপদেশ اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه তোমরা অনুসরণ করো যা তোমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون আর তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো অনেক জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি তাদের কাছে আমাদের আজাব রাত্রিবেলায় পৌঁছেছে অথবা দ্বীপ্রহরে বিশ্রামরত অবস্থায় فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إلا أن قالوا إنا كنا ظالمين অনন্তর যখন তাদের কাছে আমার আজাব উপস্থিত হয় তখন তাদের কথা এই ছিল যে তারা বলল নিশ্চয় আমরা অত্যাচারী ছিলাম فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين فلنقصن عليهم بعلم وما كنا غائبين অতএব আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব যাদের কাছে রসুল প্রেরিত হয়েছিল এবং আমি অবশ্যই জিজ্ঞেস করব রসুলগণকে অতপর আমি সজ্ঞানে তাদের কাছে অবস্থা বর্ণনা করব বস্তুত আমি অনুপস্থিত তো ছিলাম না والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون যথার্থই ওজন হবে অতপর যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে এবং যাদের পাল্লা হালকা হবে তারাই এমন হবে যারা নিজেদের ক্ষতি করেছে কেননা তারা আমার আয়াতসমূহ অস্বীকার করত ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون আমি তোমাদেরকে পৃথিবীতে ঠাঁই দিয়েছি এবং তোমাদের জীবিকা নির্দিষ্ট করে দিয়েছি তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার করো ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এরপর আকার অবয়ব তৈরি করেছি অতপর আমি ফেরেস্তাদেরকে বলেছি আদমকে সিজদা করো তখন সবাই সিজদা করেছে কিন্তু ইবলিশ সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين আল্লাহ বললেন আমি যখন নির্দেশ দিয়েছি তখন তোকে কিসে সিজদা করতে বারণ করল সে বলল আমি তার চাইতে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين বললেন তুই এখান থেকে যা এখানে অহংকার করার কোনো অধিকার তো নেই অতএব তুই বের হয়ে যা তুই হীনমতদের অন্তর্ভুক্ত قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين সে বলল আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন তোকে সময় দেয়া হলো قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم সে বলল আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন আমিও অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين এরপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে পেছন দিক থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين আল্লাহ বললেন বের হয়ে যায় এখান থেকে লাঞ্ছিত ও অপমানিত হয়ে তাদের যে কেউ তোর পথে চলবে নিশ্চয় আমি তোদের সবার দ্বারা জাহান্নাম পূর্ণ করে দেব